টিভি বাংলা মানবতা সমাধান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফিল আম্বিয়াল মুরসলিন নবীনা মুহাম্মদ ওয়ালা আলহি ও আসহাবিহি আজমাইন ওবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আমাদের সুপ্রিয় দর্শক ভাই বোনদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই আলোচনা টেবিলে আপনারা যারা আমাদের আগের প্রোগ্রাম দেখেছেন আপনারা খেয়াল করে থাকবেন যে আমরা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি সমত ভাই বোনেরা আমাদের আজকের বিষয় হলো মাদ্রাসা শিক্ষা বা ইসলামী শিক্ষা তবে যে ইসলামী শিক্ষা বলতে কি বোঝায় ইতিহাসে কি ছিল এ বিষয়ে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ আশা করি ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের যারা আলোচক আছেন তাদের কথা আপনারা বোঝার চেষ্টা করবেন প্রথমেই আমি ডক্টর আবুল কালাম আজাদ আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অন্য যারা আলোচকবৃন্দ আছেন আমার ডান পাশে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী আমার বাম পাশে আছেন আমি ডক্টর মুসলিউদ্দিন এরপর আমাদের শেখ আর আমি আপনাদের এক ছোট্ট ভাই শাহ অলিউল্লাহ সম্মানিত ভাই বোনেরা এবার আসি আমরা যে যে ইসলামী শিক্ষা বা মাদ্রাসা শিক্ষা রসুল্লাহ সাল্লামের যুগ থেকে শুরু করে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে মুসলমানরা এই শিক্ষাকে কিভাবে নিয়েছে এবং কিভাবে ছিল আপনারা যারা পড়াশোনা করেছেন তারা জানেন যে রসুল্লাহ সাল্লামের যুগে ওইরকম প্রথাগত কোনো স্কুল মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয় ছিল না কিন্তু সেখান থেকে তৈরি হয়েছে এই পৃথিবীর বিখ্যাত অ্যাডমিনিস্ট্রেটর সমরবিদ ব্যবসায়ী এবং এ ধরনের যোগ্যতম লোক এবং ব্যক্তিবর্গ তো এটা কিভাবে সম্ভব হয়েছিল এবং আজকের যুগে আমাদের দেশে হোক বা অন্য জায়গায় অনেক মাদ্রাসা আছে ইসলামিক স্কুল আছে ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে কিন্তু এগুলো থেকে কেন সেই রকম বা ওরকম বড় মাপের যোগ্য লোক তৈরি হচ্ছে না বা হলেও এত কম কেন এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব এখানে হয়তো কিছু সমালোচনাও আসতে পারে যদি কারোর মনে কোনো আঘাত লাগে আশা করি আপনারা আমাদেরকে ক্ষমা করবেন কারণ এখানে আমরা কোনো ব্যক্তি দল বা কোনো প্রতিষ্ঠানকে কিন্তু সমালোচনা করার জন্য আসি নাই আমরা জানতে চাই যে আসলে আমাদের জন্য আমাদের পরিবারের জন্য আমাদের জাতির জন্য কোনটা কল্যাণকর এবং এখানে জি এবং এখানে আমি আবুল কালাম আজাদ সহ এখানে যারা আছি আমরা সবাই আত্মসমালোচনার জন্য প্রস্তুত আছি নিজেদের ভুল নিজেরা জি অবশ্যই তো এখন আসি আমরা আমাদের অন্যতম আলোচক মোহতারাম শাহ অলিউল্লাহ আজহারি সাহেবকে জিজ্ঞেস করব যে রসুল্লাহ সাল্লামের যুগ থেকে মুসলিম ইতিহাসে এই শিক্ষাটা কেমন ছিল আসলে তখন কি কোন মাদ্রাসা ছিল নাকি কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এগুলো ছিল নাকি কেমন ছিল ধন্যবাদ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নিজে এরশাদ করেছেন আলমে আলা কুল্লি মুসলিমিন এ হাদিস বিশুদ্ধ হাদিস যার সরল অনুবাদ হলো ইসলাম বলছেন জ্ঞান অন্বেষণ করা শিক্ষা অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিমের জন্যে সে নারী হোক অথবা নর হোক রসুল সাল্লাহ তাল আলী আলী ওসলামের উপরে প্রথম যে ওহি নাজিল হলো তারও সূচনা হলো ইকরা পড়া দিয়ে কিন্তু রসুল সাল্লাহ তালাম এই শিক্ষাকে এই জ্ঞান অন্বেষণ আর জ্ঞান অর্জনকে এবং জ্ঞান পৌঁছে দেয়াটাকে আমাদের বর্তমান বাস্তবতায় প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার ভিতরে সীমাবদ্ধ রাখেননি বরং এটা ছিল প্রাত্যহিক এবং নিত্য নৈমিত্তিক বিষয় আর এটা কীভাবে প্র্যাকটিক্যাল ছিল আর এটা কিভাবে ছিল এটা ছিল মসজিদ ভিত্তিক আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি ইসলামের প্রত্যেকটি মসজিদ মানেই ছিল শিক্ষা প্রতিষ্ঠান রসুলসাল্লাহ থেকে ধারাবাহিকভাবে এটা চলে আসলো তাহলে এ দ্বারা আমরা বুঝলাম যে রাসুল্লাহ আসলামের সময় বিভিন্ন পর্যায়ের শিক্ষা ছিল কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এরকম বিভাজন ছিল বিভাজন ছিল না দুই নাম্বার যখন বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে স্পেন সভ্যতায় ইউরোপীয় সভ্যতাকে নতুন করে পৃথিবীর সামনে পরিচয় করিয়ে দিল মুসলিমরা স্পেনে কার্ডোবায় গ্রানাডায় তখন দেখা গেল যে শিক্ষা মানে লাইব্রেরি ভিত্তিক শিক্ষা তৈরি হলো এবং লাইব্রেরি ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থাপনা গড়ে উঠলো শিক্ষার যত মেটেরিয়াল অর্থাৎ শিক্ষা তো কিতাবের ভিত্তিতে আচ্ছা। কেউ নিজের থেকে কেউ নিজে কোনো শিক্ষার একটুখানি ডক্টর মুসলা আপনি কি খেয়াল করেছেন এখানে শাহুল্লাহ সাহেব কিন্তু তার এই সংক্ষিপ্ত আলোচনার সুন্দর একটা তথ্য এনেছেন সেটা হলো যে রসুল্লাহ সাল্লাহামের যুগে শিক্ষা ছিল মসজিদ ভিত্তিক কিন্তু স্পেনে সেটা হলো লাইব্রেরি ভিত্তিক খেয়াল করেছেন আপনি কি বিষয়ে কিছু একটু বলবেন প্লিজ ওখানে আমি একটু যোগ করি বাগদাদের যে সভ্যতা বাইতুল হেকমা সেটা লাইব্রেরি ভিত্তিক বৈজ্ঞানিক ভিত্তিক দার্শনিক ভিত্তিক কবি ভিত্তিক তারা শুধু তারাই যে জ্ঞানের আবিষ্কার করেছেন এমন না সারা বিশ্বের জ্ঞানগুলোও সেখানে একত্রিত করা হয়েছে আলাকু খা যখন বাগদাদ ধ্বংস করে লাইব্রেরির বই বইপুস্তকগুলো যখন ফুরাত নদীতে ফেলে দেওয়া হয় তখন স্রোত বন্ধ হয়ে গেছিল কয়েকদিনের জন্য এবং নদীর পানি কালো হয়ে গিয়েছিল আচ্ছা। তাহলে কতটা সমৃদ্ধ ছিল সেই প্রাসঙ্গিক বলতে যদিও লাইব্রেরি ভিত্তিক আমরা বলছি লাইব্রেরি কিন্তু মসজিদের অংশ ছিল মসজিদ ভিত্তিক ছিল কিন্তু অন্তত আমাদের আমি যদি ইতিহাসকে সংক্ষিপ্ত আমাদের সময় যেহেতু কম যদি সংক্ষিপ্ত আকারে এসে বলি তাহলে এই ধারাবাহিক ঐতিহাসিক বাস্তবতায় মসজিদ এবং মসজিদ ভিত্তিক লাইব্রেরি শিক্ষা ব্যবস্থাপনায় ইসলাম পৃথিবীতে দিয়েছে এবং ইসলাম কখনো মুসলিম শাসকরা কখনো ইসলামের ইতিহাস কখনো জ্ঞানকে বিভাজন করে নাই ইসলামী শিক্ষা আর অন ইসলামী শিক্ষা দুনিয়ার শিক্ষা পরকালের শিক্ষা বলে শিক্ষাকে কখনো বিভাজন করা হয় নাই সুদুল্লাহ খান সাহেব এ ব্যাপারে আপনি কি মনে করেন আসলে এ ব্যাপারে আমি মনে করি যেটা আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী এই যে ভাগাভাগি এখন যেটা এটা হলো ইসলামিক প্রতিষ্ঠান আর একটা হলো জেনারেল প্রতিষ্ঠান মানে মনে করি এটা ইসলামিক প্রতিষ্ঠান নয় এই যে ভাগাভাগিটা মূলত এই ভাগাভাগিটা একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে কারণ রাসুল সাল্লাহামের যুগে পরবর্তী খোলাফা রাশিদিনদের যুগে সেখানে তারা শিক্ষা মানেই বুঝতেন ইসলামের আলোকে শিক্ষা যার কারণে ভিন্ন ভিন্ন কোনো নাম দেওয়ার আর প্রয়োজন ছিল না পরবর্তীতে যখন ভিন্ন বিভিন্ন সংস্কৃতি বা বিভিন্ন শিক্ষার একটা মুসলিম সমাজের উপর একটা আক্রমণ বা একটা অপপ্রভাব এসে গেল যার ফলে সেগুলি যেন সমাজে বেশি বিস্তার লাভ করলো এখন মুসলিমদের নিজেদের সংস্কৃতি নিজেদের শিক্ষাকে টিকে রাখার জন্য এখন স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান দাঁড় করতে হলো যেটার নাম হলো ইসলামী প্রতিষ্ঠান বা ইসলামী মাদ্রাসা এই প্রেক্ষাপটটা আচ্ছা, মূলত এই ধরনের একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে যদি একই গতিতে চলে আসতো রাসুল সাল্লাহ ইসলামের সময় যেরকম ছিল খোলাফা রাশিদিনের সময় যেভাবে ছিল সেই গতিতেই যদি চলে আসতো তাহলে এখানে আর ইসলামী নাম দেওয়ার কোনো প্রয়োজন ছিল না ধন্যবাদ এখানে আমি একটা বিতর্ক সূচনা করছি আমরা যারা ইসলামের শিক্ষার জন্য মানে খুবই প্যাশনেট তারা ইসলামী প্রতিষ্ঠান করি মাদ্রাসা করি কিন্তু মাদ্রাসাগুলো দেখা যায় সেখানে ইতিহাস পড়ানো হয় ইংরেজি পড়ানো হয় বিজ্ঞান পড়ানো হয় সবকিছুই পড়ানো হচ্ছে তার মানে হচ্ছে এগুলো তো স্কুলেও পড়ানো হয় তো কমন জিনিসগুলো হয়তো আশি ভাগ আর বাকি হলো ২০ ভাগ মাত্র তো তাদের কথা হলো এই ২০ ভাগের জন্য আপনি একটা পুরো প্রতিষ্ঠানকে ব্র্যান্ডেড করা দরকার আছে কিনা না এক্ষেত্রে আমি আপনার কথার উত্তর দিতে গিয়ে মাঝখানে একটু বলতে চাই মাফ করবেন শহীদুল্লাহ সাহেব যেটা বললেন যে আমাদের এই সাবকন্টিনেন্টে মাদ্রাসা শিক্ষা শুরুর পিছনে কিন্তু হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার টার্গেট ছিল তা হলো ইস্ট ইন্ডিয়ান কোম্পানি যখন ভারতবর্ষে ব্যবসার জন্য ঢুকে পরে তাকে দখল করে ফেলল এবং বিশেষ করে সতেরোশো সাতান্নতে পলাশির আম্রকাননে সিরাজউদ্দৌলা বাংলার সর্বশেষ স্বাধীন সুলতানের পতন হল ঘষিটি বেগম রাজবল্লভ মির্জাফরদের বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্রের কারণে তখন সতেরোশো আশিতে সতেরোশো আশিতে ক্যালকাটায় মুল্লা মাজদুদ্দিন উর্ফে মুল্লা মাদান তিনি মুসলমানদের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্যে সতেরোশো আশিতে ক্যালকাটায় প্রথম শুরু করেন মাদ্রাসা আলিয়া এটা মাদ্রাসা আল ইসলামিয়া ছিল না নাম ছিল মাদ্রাসা আলিয়া আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করি কেউ কেউ বলেন যে মাজুদ্দিন সাহেব যে মাদ্রাসাটা করেছিলেন সেটা কিন্তু ইংরেজদের পয়সা ছিল এবং ইংরেজদের তাদের যে পারপাস ছিল সেটা সার্ভ করার জন্য আমি একটু একটু বলি হ্যাঁ, আপনার এই কথাটার উত্তরই দিচ্ছি বটে হ্যাঁ মোল্লা মাজদুদ্দিন উর্ফে মোল্লা মাদান যখন শুরু করেন তখন তো না ঐতিহাসিক বাস্তবতায় আলিয়া মাদ্রাসার ইতিহাস সহ আমরা যা দেখেছি এতে পারে ওনার টার্গেট বা উদ্দেশ্য ভালো ছিল কিন্তু দুর্ভাগ্য হলো উনি যখন প্রতিষ্ঠানটা দাঁড় করালেন এবং মুসলমান তার হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য বাচ্চাদেরকে দিল তখন ইংরেজরা দেখলো যে যাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিলাম তারাই যদি এখন নিজেরা জেগে উঠে যাব কোথায় তখন কিন্তু ষড়যন্ত্রের বাস্তবতায় ইংরেজরা আলিয়া মাদ্রাসাটাকে দখল করে ফেলে ওনাকে বের করে দিল বের করে দিয়ে পরপর ছাব্বিশ জন প্রিন্সিপাল ছিলেন আলিয়া মাদ্রাসার ইংরেজ কোনো কোনো বই এভাবে লেখা আছে আলিয়া মাদ্রাসার সম্পর্কে যখন লেখা হয়েছে তারা বলেছে যে এটা প্রতিষ্ঠিত হয়েছিল ইংরেজদের উদ্যোগে এবং তাদের দ্বারা কিন্তু আপনি যে তথ্য দিলেন সেটা একটু ভিন্ন রকমের সেটা হলো আসলে প্রতিষ্ঠা হয়েছিল মুসলমানদের দ্বারাই মাজদুদ্দিনের দ্বারা এবং তার টার্গেট ছিল ভালো ভালো পরে ইংরেজরা সেটা দখল করে নেয় ডাকাতি করে জি এবং পরপর ছাব্বিশ জন প্রিন্সিপাল ছিলেন ইংরেজ ডক্টরের কাছে একটু শুনে তারপরে ফিরে আসবো একটু যোগ করে আসতে হচ্ছে Bharat classical India's contribution to hadith লিটারেচারের মধ্যে ডক্টর সাহেব তার থিসিসে লিখেছেন আগের থেকেই বিভিন্ন জায়গায় হাদিসের দর্শ পুরা ভারতে কায়েম ছিল এবং মাসুদ আলম নদী সাহেব আদাও আল ইসলাম আফিল হেন্দ এবং আব্দুল হাই লাখনবী সাহেব তার আসাকাফ আল ইসলাম আফিল হেন্দে ভারত ভ্রমণের শিক্ষার ধারাগুলা বিস্তারিত বিবরণ দিয়েছেন সেখানে প্রথম যুগে কিছু হাদিস ছিল কিন্তু পরবর্তী যেটা দুই ভাগে ভাগ হয়ে যায় মান্তেক হ্যাকমত খুব বেশি বেশি ঢুকে পড়ে শামসে বাজে গাছ ইসাগুজি কানি ইত্যাদি জেলার কোনো প্রয়োজন নাই মাসুদ আলম নদী বলেছেন সুন্দর একটা আরবি ও আম্মাল মাদারি সুফাহিয়া তার তাজ্জবি আসওয়াতে আরাস্তু ও আফলাতুন ওয়াকাদ বালিয়াত এজাম হফি আকরে দারেহা যে যে গ্রিকের যে দর্শনের হাড্ডি সে দেশে মাটিতে পচে গেছে মাদ্রাসাগুলো তাদের দর্শনে খামাখাবো এখনো আছে ওইভাবে তৃতীয় যেটা মাসআলা মাসাইলি প্রাধান্য ছিল ও আম্মার রওয়ায়াত আল ফিকিয়া ফাহিয়া উমদাতুল বাদাই ফিহাদ আল আসর রওয়ায়াত ফিকিয়া চলে আসছে তো তার খানে অমক অমক অমক অমক দুনা আর হালাল কিতাবে সুন্না এই ধারাই ছিল ইসলামে টোলগুলো আর কি ছোট ছোট মাদ্রাসাগুলো শাহমুল্লাহ দেহলুবের যুগে এসে উনি সেটাকে হাদিসের সাথে মিলিয়ে একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা সমন্বয় করার চেষ্টা করলেন তারপরে আলিয়া মাদ্রাসা প্রেক্ষাপট সেটা classical Islamic education in India Bangladesh যেটা ডক্টর আইব আলী সাহেব লিখেছেন তার মধ্যে ইতিহাসগুলো লিখেছেন তারেখে মাদ্রাসা আলিয়া যেটা সেটার মধ্যে এই বিবরণ রয়েছে ব্রিটিশ সরকারের লক্ষ্য ছিল গণমুখী সেটা আমি বলবো যে মুসলমানদের পারিবারিক পার্সোনাল ল ফ্যামিলি রুল কি হতে পারে রাষ্ট্রীয় বিধিবিধান তো সব তারা নিয়ে শেষ কিন্তু পারিবারিক টুকু তাদের কাছে রেখে দিয়ে কিভাবে শাসন করা যায় এই প্রেক্ষাটা প্রথম ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট খোলা হয় এই জন্য যেটা আমাদের মুসলমানরা সেটা কেড়ে নিতে চাচ্ছেন এখন পার্সোনাল লটা পর্যন্ত এই এই যে দুইটা বিভাগ হলো ওখানে ইংরেজরা যেহেতু জানতে চান মুসলমানদের শিক্ষা সভ্যতা সংস্কৃতি কি ইংরেজি প্রাধান্য পেল একজন একটা ছোট গবেষণা করেছেন সে গবেষণায় তিনি দেখিয়েছেন যে মাদ্রাসা থেকে পাশ করা তাদের ভিতরে বেকারের সংখ্যা অনেক কম এবং তারা বলতে চেয়েছেন যে অল্প পয়সায় শিক্ষা গ্রহণ করে তারা সমাজে যেভাবে অবদান রাখছেন সেটা অন্যদের তুলনায় অনেক বেশি বিষয়টা হলো যে এই মাদ্রাসাগুলো কিন্তু আমাদের জাতিসত্তায় অনেক বড় অবদান রেখেছে ভারত স্বাধীন হলো ভারতের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন আলেম আলিম আলামারা এই কথাটা আজ হারিয়ে যাচ্ছে সে কৌমি মাদ্রাসার শিক্ষিত হোক আলিয়া মাদ্রাসা আলেমরাই এদেশের স্বাধীনতায় বিরোধী আন্দোলনে জীবন বাজি তিতুমির বাসের কেল্লা করে ইংরেজদের বিরুদ্ধে রলিল ভাই রাজনৈতিক আন্দোলনেও পাকিস্তান মোল্লা আকরম মোল্লা আলী মোল্লা আব্দুল হালি বাকি কিন্তু পাকিস্তান আন্দোলন পাকিস্তান আন্দোলনে পাকিস্তান আন্দোলন ও আলেমদের অবদান সবচেয়ে বেশি আপনি যে কথাটা বললেন অল্প পয়সায় শিক্ষা অর্জন করে এই সমাজে একজন ভালো মানুষ একজন সত্যবাদী মানুষ একজন নির্ভরশীল মানুষ একজন পরোপকারী মানুষ একজন মানুষের বিপদে আগায়া যায় এমন মানুষ তো মাদ্রাসা শিক্ষিত শিক্ষিতরাই কিভাবে একমুখী শিক্ষা বা ইসলামী শিক্ষা হতে পারে এই উত্তরটা ধন্যবাদ আমি আমার অভিজ্ঞতাটা বলি আমার অভিমত আমি বিনয়ের সাথে সকল শ্রোতা দর্শককে বলতে চাই আসলে ইসলাম শিক্ষাকে কখনো বাঘ বা আলাদা আলাদা বিভাজিত করে না ওকে দুই নাম্বার ইসলাম বলে প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণের মুহূর্ত থেকে তাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলো তিন নাম্বার ইসলামের এই নির্দেশনা মেনে নিয়ে এবং বর্তমান বাংলাদেশের বাস্তবতা মেনে নিয়ে শিক্ষানীতি এমন হওয়া উচিত মুসলিম যে সে ইসলাম শিখবে একেবারে মায়ের পেট থেকেই জন্মগ্রহণের মুহূর্ত থেকেই পৃথিবীতে আসা থেকে স্কুলের প্রথম যখন যাত্রা শুরু করবে ওই দিন থেকে ইসলাম শিখতে শুরু করবে ধর্ম শিখতে শুরু করবে প্রেক্ষাপটে এমন অবস্থা দাঁড়িয়ে গেছে মনে করি আমরা কেউ যদি ডাক্তার হতে চায় তাহলে তার ইসলাম শিখা যাবে না যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে তার ইসলাম শিখা যাবে না আমরা মনে করি আসলে এই ধারণাটা কখনো সঠিক নয় কারণ মুসলিম জন্মগতভাবে যিনি মুসলিম হবেন বা যে যেই ধর্মের হোক তিনি সেই ধর্ম শেখার সাথে সাথে যদি একজন যোগ্য ডাক্তার হন তাহলে দেখা যাবে যে আসলে সেই ব্যক্তি প্রকৃত আদর্শবান ডাক্তার ঠিক সেই ধর্ম বা ইসলাম শেখার সাথে সাথে যদি কেউ ইঞ্জিনিয়ার হন হ্যাঁ।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 যে এটা প্রতিষ্ঠিত হয়েছিল ইংরেজদের উদ্যোগে এবং তাদের দ্বারা কিন্তু আপনি যে তথ্য দিলেন সেটা একটু ভিন্ন রকমের সেটা হলো আসলে প্রতিষ্ঠা হয়েছিল মুসলমানদের দ্বারাই মাজদুদ্দিনের দ্বারা এবং তার টার্গেট ছিল ভালো ভালো পরে ইংরেজরা সেটা দখল করে নেয় হ্যাঁ, ডাকাতি করে জি এবং পরপর ছাব্বিশ জন প্রিন্সিপাল ছিলেন ইংরেজ ডক্টরের কাছে একটু শুনে তারপরে ফিরে আসবো একটু যোগ করে আসতে হচ্ছে Bharat classical India's contribution to hadith লিটারেচারের মধ্যে ডক্টর ইসহাক সাহেব তার থিসিসে লিখেছেন আগের থেকেই বিভিন্ন জায়গায় হাদিসের দর্শ পুরা ভারতে কায়েম ছিল এবং মাসুদ আলম নদী সাহেব আদাওয়াল ইসলাম ফিল হিন্দ এবং আব্দুল হাই লাখনবী সাহেব তার আসাকাফ আল ইসলাম হিন্দে ভারত মোহাম্মদের শিক্ষার ধারাগুলা বিস্তারিত বিবরণ দিয়েছেন সেখানে প্রথম যুগে কিছু হাদিস ছিল কিন্তু পরবর্তী যেটা দুই ভাগে ভাগ হয়ে যায় মান্তেক হ্যাকমত খুব বেশি বেশি ঢুকে পারে শামসে বাজে গাছ ইসা গুজি কানে ইত্যাদি জেলার কোনো প্রয়োজন নেই মাসুদ আলম নদী বলেছেন সুন্দর একটা আরবি ও আম্মাল মাদারিস ফাহিয়া তার তাজ্জবি আসওয়াতে আরাস্তু ও আফলাতুন ওয়াকাদ এজাম হফি আকরে দারেহা যে যে গ্রিকের যে দর্শনের হাড্ডি সে দেশে মাটিতে পচে গেছে মাদ্রাসাগুলো তাদের দর্শনে খামাখাবো এখনো আছে ওইভাবে তৃতীয় যেটা মাসালা মাসাইলি প্রধান্য ছিল ও আমার রওয়ায়াত আল ফেকিয়া ফাইয়া ওমদাতুল বাদাই ফিহাদ আসর রওয়ায়াত ফেকিয়া চলে আসছে তো তার খানে অমক অমক অমক অমক দুনা আর আলাল কিতাবে সুন্না এই ধারায় ছিল ইসলামে টোলগুলো আর কি ছোট ছোট মাদ্রাসাগুলা শাহ আলিউল্লাহ দেহলুবের যুগে এসে উনি সেটাকে হাদিসের সাথে মিলিয়ে একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা সমন্বয় করার চেষ্টা করলেন তারপরে আলিয়া মাদ্রাসা প্রেক্ষাপট সেটা classical Islamic education in India Bangladesh যেটা ডক্টর আইব আলী সাহেব লিখেছেন তার মধ্যে ইতিহাসগুলো লিখেছেন তারেখে মাদ্রাসা আলিয়া যেটা সেটার মধ্যে এই বিবরণ রয়েছে ব্রিটিশ সরকারের লক্ষ্য ছিল গণমুখী সেটা আমি বলবো যে মুসলমানদের পারিবারিক পার্সোনাল ল ফ্যামিলি রুল কি হতে পারে রাষ্ট্রীয় বিধিবিধান তো সব তারা নিয়েই নিচ্ছে শেষ করে কিন্তু পারিবারিক টুকু তাদের কাছে রেখে দিয়ে কিভাবে শাসন করা যায় এই প্রেক্ষাটা প্রথম ফ্যাকা ডিপার্টমেন্ট খোলা হয় এই জন্য যেটা আমাদের মুসলমানও সেটা কেড়ে নিতে চাচ্ছেন এখন পার্সোনাল লটা পর্যন্ত এই এই যে দুইটা বিভাগ হলো ওখানে ইংরেজরা যেহেতু জানতে চান মুসলমানদের শিক্ষা সভ্যতা সংস্কৃতি কি ইংরেজি প্রাধান্য পেল একজন একটা ছোট গবেষণা করেছেন সে গবেষণায় তিনি দেখিয়েছেন যে মাদ্রাসা থেকে পাশ করা তাদের ভিতরে বেকারের সংখ্যা অনেক কম এবং তারা বলতে চেয়েছেন যে অল্প পয়সায় শিক্ষা গ্রহণ করে তারা সমাজে যেভাবে অবদান রাখছেন সেটা অন্যদের তুলনায় অনেক বেশি বিষয়টা হলো যে এই মাদ্রাসাগুলো কিন্তু আমাদের জাতিসত্তায় অনেক বড় অবদান রেখেছে ভারত স্বাধীন হলো ভারতের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন আলেম আলেম এই কথাটা আজ হারিয়ে যাচ্ছে সে কৌমি মাদ্রাসার শিক্ষিত হোক আলিয়া মাদ্রাসা আলেমরাই এদেশের স্বাধীনতায় বিরোধী আন্দোলনে জীবন বাজি তিতুমির বাসের কেল্লা করে ইংরেজদের বিরুদ্ধে এমনকি অলিল ভাই রাজনৈতিক আন্দোলনেও পাকিস্তানের নেতৃত্বে মোল্লা আকরম খা মোল্লা আতহার আলী মোল্লা আব্দুল হালি বাকি কিন্তু পাকিস্তান আন্দোলন পাকিস্তান আন্দোলনে পাকিস্তান আন্দোলন ও আলেমদের অবদান সবচেয়ে বেশি আপনি যে কথাটা বললেন অল্প পয়সায় শিক্ষা অর্জন করে এই সমাজে একজন ভালো মানুষ একজন সত্যবাদী মানুষ একজন নির্ভরশীল মানুষ একজন পরোপকারী মানুষ একজন মানুষের বিপদে আগায়া যায় এমন মানুষ তো মাদ্রাসা শিক্ষিত নাই কিভাবে একমুখী শিক্ষা বা ইসলামী শিক্ষা হতে পারে এই উত্তরটা ধন্যবাদ আমি আমার অভিজ্ঞতাটা বলি বা আমার অভিমত আমি বিনয়ের সাথে সকল শ্রোতা দর্শককে বলতে চাই আসলে ইসলাম শিক্ষাকে কখনো বাঘ বা আলাদা আলাদা বিভাজিত করে না ওকে দুই নাম্বার ইসলাম বলে প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণের মুহূর্ত থেকে তাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলো তিন নাম্বার ইসলামের এই নির্দেশনা মেনে নিয়ে এবং বর্তমান বাংলাদেশের বাস্তবতা মেনে নিয়ে শিক্ষানীতি এমন হওয়া উচিত মুসলিম যে সে ইসলাম শিখবে একেবারে মায়ের পেট থেকেই জন্মগ্রহণের মুহূর্ত থেকেই পৃথিবীতে আসা থেকে স্কুলের প্রথম যখন যাত্রা শুরু করবে ওই দিন থেকে ইসলাম শিখতে শুরু করবে ধর্ম শিখতে শুরু করবে প্রেক্ষাপটে এমন অবস্থা দাঁড়িয়ে গেছে মনে করি আমরা কেউ যদি ডাক্তার হতে চায় তাহলে তার ইসলাম শিখা যাবে না যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে তার ইসলাম শিখা যাবে না আমরা মনে করি আসলে এই ধারণাটা কখনো সঠিক নয় কারণ মুসলিম জন্মগতভাবে যিনি মুসলিম হবেন বা যে যেই ধর্মের হোক তিনি সেই ধর্ম শেখার সাথে সাথে যদি একজন যোগ্য ডাক্তার হন তাহলে দেখা যাবে যে আসলে সেই ব্যক্তি প্রকৃত আদর্শবান ডাক্তার ঠিক সেই ধর্ম বা ইসলাম শেখার সাথে সাথে যদি কেউ ইঞ্জিনিয়ার হন হ্যাঁ। তাহলে সেই মুসলিম ইঞ্জিনিয়ার তিনি হবেন আদর্শ আচ্ছা, ইঞ্জিনিয়ার মদিনাতুল মুনাওয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন মদিনার স্টেট মদিনাতুল মুনাওয়ারায় তখন কিন্তু একটি লিখিত সংবিধানের অধীনে রসুল আসলাম সকল ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীকে একত্রিত করেছিলেন এবং প্রত্যেকের ধর্মীয় অধিকারটা এক শতভাগ নিশ্চিত ছিল বরং পূর্ণ নিরাপদে ছিলেন শপথ করে বলতে পারি আল্লাহর নামে কসমকে হাজারবার বলতে পারি ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানেই অন্য ধর্মকে নিরাপদ এবং নিরাপত্তা দান করা ইসলাম মানে এই নয় অন্য ধর্মকে পরমত সহিষ্ণুতা ইসলামের পূর্ব শর্ত ওকে ধন্যবাদ আমরা এখানে আর একটা বিষয় একটু আলোচনা করি সেটা হলো যে আমাদের যে এই মাদ্রাসা শিক্ষাগুলো আছে অনেকেই আপত্তি করেন বা অভিযোগ করেন যেখান থেকে ভালো মানের আলেম তৈরি হচ্ছে না আমরা আমাদের সময় আছে মাত্র দুই মিনিট এই দুই মিনিট আলোচনা করতে হবে যে কেন হচ্ছে না এবং করতে হলে কি করা দরকার ডক্টর মুসলিয়া এর কারণ হলো শিক্ষা কিভাবে দিতে হবে এ ব্যাপারে আমাদের জ্ঞান নেই মানে খুব সুস্পষ্ট ধারণা নেই পড়ানোর ধারা পড়ানোর ধারা অত্যন্ত সহজ করতে হবে সরল করতে হবে আরো জটিল পদ্ধতিতে পড়াইতে গিয়ে ছাত্রও কিছু বোঝেন না শিক্ষকও কিছু বোঝেন না আর পাঠ্যপুস্তকগুলা আকায়দ নাসফিয়া পাঠ পাঠ্য সেখানে অথচ আরব বিশ্বে কিন্তু পাঠ্য কাফিয়া না আরবি ব্যাকরণে সেখানে পাঠ্য হলো আকিদা তাহাবিয়া তার সরাসরত হবে সহজ সরল প্রাঞ্জল হাদিস কোরআনের উদাহরণ আমাকে মাফ করবেন সময় প্রায় শেষ আমি একটু যুক্ত করি বলি আধা মিনিট আরেকটা মিনিট আমার বলতে দিতে হবে আধা মিনিট আর এই যে মন্তে হাকমত যেগুলা আগে বলছি অর্ধেক এগুলো পাঠ্য শিক্ষকও বোঝে না ছাত্র বোঝে না পৃথিবীর কোন লাভ নেই চতুর্থ নম্বর বলবো ফার্সি ভাষা কোন যুগে চলে গেছে আমার গোলাম ইংরেজিকে আধুনিক ভাষাকে বাংলাকে গুরুত্ব না দিয়ে ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতা ভাই বোনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে মাদ্রাসা শিক্ষাটা আমাদের জাতির জন্য এখনও ফলদায়ক এবং আরও ফলদায়ক বানানো যায় যদি সেখানে কিছু সংস্কার আনা যায় যেমন সেখানকার পাঠ্যপুস্তক নতুন করে লিখতে হবে আমাদের দেশীয় প্রেক্ষাপটে লিখতে হবে দরকার হলে সেটা বাংলায় চর্চা করতে হবে আরবি এবং ইংরেজির পাশাপাশি সাথে সাথে আমাদের বাচ্চারা কিভাবে আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে পারে সেটাও তাদেরকে দিতে হবে এবং মাদ্রাসা শিক্ষার মাধ্যমে অল্প পয়সায় আমরা জাতির একটা নতুন প্রজন্ম তৈরি করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এই জাতিকে আরো সামনে